كانوا أنفسهم يظلمون এই লোকেরা কি কখনো জমিনের বুকে চলিয়া ফিরিয়া বেড়ায় নাই তাহা হইলে ইহারা সেই লোকদের পরিণাম দেখিতে পাইত যাহারা ইহাদের পূর্বে চলিয়া গিয়াছে তাহারা ইহাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল তাহারা জমিনকে খুব ভালো করিয়া কর্ষণ করিয়াছিল এবং উহাকে এতখানি আবাদ করিয়াছিল যতটা ইহারা করে নাই তাহাদের নিকট তাহাদের রাসুল উজ্জ্বল নিদর্শনাদি লইয়া আসিয়াছিলেন পরন্তু আল্লাহ তাহাদের প্রতি জুলুমকারী ছিলেন না বরং তাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিতেছিল ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون শেষ পর্যন্ত যাহারা অন্যায় কাজ করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছিল অত্যন্ত খারাপ এই জন্য যে তাহারা আল্লাহর আয়াতসমূহের উপর মিথ্যা আরোপ করিয়াছিল এবং তাহারা উহাকে ঠাট্টা ও বিদ্রুপ করিত আল্লাহ সৃষ্টির সূচনা করেন তারপর তিনি উহার পুনরাবৃত্তি করিবেন অতঃপর তাহার দিকে তোমরা প্রত্যাবর্তিত হইবে ويوم تقوم الساعة يبلس المجرمون আর যখন সেই কিয়ামত সংঘটিত হইবে সেই দিন অপরাধী লোকেরা নিরাশ হইয়া যাইবে ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين তাহাদের বানানো শরিকদের মধ্যে কেহই তাহাদের জন্য সুপারিশকারী হইবে না বরং তাহারা নিজেদের বানানো শরিক দিগকে অস্বীকার করিবে ويوم تقوم الساعة يومئذ يتفرقون যেদিন সেই কিয়ামত সংঘটিত হইবে সেই দিন সব মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইয়া পড়িবে فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون যাহারা ইমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে তাহাদিগকে একটি বাগিচায় আনন্দ ও স্ফূর্তির মধ্যে রাখা হইবে وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون পক্ষান্তরে যাহারা কুফরি করিয়াছে এবং আমাদের আয়াতসমূহ ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করিয়াছে তাহাদিগকে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 সন্ধান করা বস্তুত উহাতে বিপুল নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা শোনে ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আর তাহার নিদর্শনাদির মধ্যে ইহাও রহিয়াছে যে তিনি তোমাদিগকে বিদ্যুতের চমক দেখাইয়া থাকেন ভয়ভীতি এবং আশাবাসনা সহকারেও আর আকাশ হইতে বৃষ্টিবর্ষণ করেন এবং তারপর ইহার সাহায্যে জমিনকে উহার মৃত্যুর পর জীবন দান করেন নিশ্চিতই ইহাতে অসংখ্য নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা জ্ঞান বুদ্ধিকে কাজে লাগায় تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون তাহার অসংখ্য নিদর্শনের মধ্যে ইহাও রহিয়াছে যে আসমান ও জমিন তাহারই হুকুমে সুপ্রতিষ্ঠিত রহিয়াছে অতপর যখনই তিনি তোমাদিগকে জমিন হইতে আহ্বান করিবেন শুধুমাত্র একটিবারের আহ্বানেই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 ও নির্ভুল দিন কিন্তু অনেক লোকই তাহা জানে না منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين আল্লাহর দিকে রুজু করিয়া ভয় করো তাহাকে এবং নামাজ কায়েম করো আর সেই মুসলিকদের মধ্যে সামিল হইও না যাহারা নিজেদের দিনকে আলাদা বানাইয়া লইয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়া পড়িয়াছে প্রত্যেকটি দলই নিজের নিকট যাহা আছে তাহা লইয়াই মগ্ন হইয়া রহিয়াছে وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون লোকদের অবস্থা এই যে যখন তাহারা কোনো কষ্টের সম্মুখীন হয় তখন নিজেদের রবের দিকে রুজু হইয়া তাহাকে ডাকিতে থাকে তারপর যখন তিনি তাহাদিগকে নিজের রহমতের খানিকটা স্বাদ আস্বাদন করাইয়া দেন তখন সহসায় তাহাদের কিছু লোক শীত করিতে শুরু করিয়া দেয় যেন আমাদের দেওয়া অনুগ্রহের নাশকরি করে ঠিক আছে মজা লুটিয়া শীঘ্রই তোমরা জানিতে পারিবে সুলতান أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون আমরা কি তাহাদের প্রতি কোনো সনদ ও দলিল নাজিল করিয়াছি যাহা ইহাদের শিল্পের অনুকূলে সত্যতার সাক্ষ্য দেয় وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم إذا هم يقنطون আমরা যখন লোকদিগকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তাহারা উহাতে আনন্দে ও গর্বে ফুলিয়া ওঠে আর যখন তাহাদের কৃতকর্মের দরুন তাহাদের উপর কোনো বিপদ ঘনাইয়া আসে তখন সহসাই তাহারা নিরাশ হইয়া পড়ে أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون ইহারা কি দেখে না যে আল্লাহ যাহার জন্য চান রিজিক প্রশস্ত করিয়া দেন এবং সংকীর্ণ করিয়া দেন নিশ্চয়ই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 তো তোমাদিগকে পয়দা করিয়াছেন তারপর তোমাদিগকে রিজিক দান করিয়াছেন অতপর তিনি তোমাদিগকে মৃত্যু দান করেন এবং তিনি আবার জীবিত করিবেন তোমাদের বানানো শরীরদের মধ্যে এমন কেহ আছে কি যে এইসবের কোনো একটি কাজও করিতে পারে তিনি পুত ও পবিত্র আর ইহারা যে শির করে উহা হইতে তাহার অবস্থান অনেক ঊর্ধ্বে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون স্থলভাগ ও জলভাগে বিপর্যয়ের সৃষ্টি হইয়াছে মানুষের নিজেদের কৃতকর্মের দরুন যেন তাহাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যাইতে পারে ইহার ফলে হয়তো তাহারা ফিরিয়া আসিবে তাহাদিগকে বলো জমিনের বুকে চলিয়া ফিরিয়া দেখো পূর্বেকার লোকদের পরিণতি কি হইয়াছে তাহাদের অধিকাংশই মুসলিক ছিল فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون অতএব তোমার লক্ষ্য দৃঢ়তার সহিত নিবদ্ধ করো এই সঠিক দিনের প্রতি সেই দিন আসার পূর্বে আল্লাহর তরফ হইতে যে দিনটি চলিয়া যাওয়ার কোনো উপায় নাই সেই দিন লোকেরা বিচ্ছিন্ন হইয়া পরস্পর হইতে আলাদা হইয়া যাইবে من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون যে ব্যক্তি কুফরি করিয়াছে তাহার কুফরির প্রতিফল তাহার উপরই বর্তিবে আর যাহারা নেক আমল করিয়াছে তাহারা নিজেদেরই জন্য কল্যাণের পথ পরিষ্কার করিতেছে ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين যেন আল্লাহ তালা ইমানদার ও নেককার লোকদিগকে তাহার অনুগ্রহ দানে ধন্য করিতে পারেন নিঃসন্দেহে তিনি কাফির দিগকে পছন্দ করেন না ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون তাহার নিদর্শনাদির মধ্যে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 হইতে তোমাদের সৃষ্টির সূচনা করিয়াছেন অতঃপর এই দুর্বলতার পর তোমাদিগকে শক্তি দান করিয়াছেন তারপর এই শক্তির পর তোমাদিগকে আবার দুর্বল ও বৃদ্ধ করিয়া দিয়াছেন তিনি যাহাই চান পয়দা করেন আর তিনি সবকিছুই জানেন এবং সব জিনিসের উপর শক্তিমান ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون আর যখন সেই সময়টি আসিয়া পড়িবে তখন অপরাধী লোকেরা কসম খাইয়া বলিবে যে আমরা অল্প সময়ের বেশি অবস্থান করি নাই এমনিভাবেই তাহারা দুনিয়ার জীবনে ধোকা খাইতেছিল وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون কিন্তু যাহাদিগকে জ্ঞান ও ইমান দান করা হইয়াছিল তাহারা বলিবে যে আল্লাহর লিখিত বিধানে তো তোমরা পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করিয়াছ অতএব ইহা সেই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 কখনোই তোমাকে গুরুত্বহীন দেখিতে না পায়